বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইনালহামদানিল্লাহ নাহমদহু ওয়ানস্তাইনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওমাইয়ুদলিল ফালা হাদিয়ালা ও আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকালা ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص সম্মানিত পিস টিভি বাংলার দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আলোচনা করছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সালাতের পদ্ধতির ব্যাপারে আমরা এর আগে আলোচনা করছিলাম সালাতে একজন ব্যক্তি কিভাবে দাঁড়াবেন ইমাম কেবলামুখী হয়ে দাঁড়াবেন অতঃপর মুক্তাদি পিছনে দাঁড়াবেন তবে মুক্তাদির দাঁড়ানোর মাঝে বিশেষ নির্দেশনা হাদিসে বর্ণিত হয়েছে আমাকে সেই নির্দেশনা মেনেই দাঁড়াতে হবে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে দাঁড় করিয়ে দিয়ে তিনি সালাদ শুরু করতেন আনাস রাজাহ বলেন এদা উকিমাতি সলাহ যখন সালাতের একমত দেওয়া হতো আকবালা আলাইনা বিয়জ হি হি আল রাসুল আমাদের দিকে তিনি ফিরতেন ফিরার পরে বলতেন আকিমু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতার সোজা করো কখনো বলতেন তিনবার রুসু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতারকে সারিবদ্ধভাবে পরস্পরে দাঁড়িয়ে সোজা করো তিনবার বলতেন আবু মাসুদ বলেন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলতেন রুসু সুফু ফাকুম তোমাদের কাতার পরস্পরের সাথে মিলিয়ে সাজিয়ে তোমরা দাঁড়িয়ে যাও এবং ইয়ামসাহ মানা কি বানা তিনি আমাদের ঘাড় স্পর্শ করতেন আবুদাবুদে বর্ণিত হয়েছে সাতানব্বই পৃষ্ঠায় অয়ামসৌ সুদূরানা আল্লাহ রাসুল আমাদের বুককে স্পর্শ করতেন হিয়াতিন এলানা হিয়াতিন কাতারের এক সাইড থেকে আর সাইড পর্যন্ত পুরোপুরি কাতারকে সুন্দরভাবে সাজিয়ে নিতেন আল্লাহ রাসুল আরও বলতেন সদ্দুল খালাল তোমরা ফাঁক বন্ধ করো কাতার সাজানো পরস্পরে দাঁড়ানো পরস্পরে দাঁড়ানোর যে পদ্ধতি রসুল্লাহ সাল আলী আসাল্লাম অবলম্বন করেছেন আমাদের নির্দেশনা দিয়েছেন সেভাবেই দাঁড়াতে হবে কত রকমের কথা যে কোনোভাবে বুঝাতে চেয়েছেন আল্লাহ রাসুল বলছেন সুদ্দুল খালাল তোমরা ফাঁক বন্ধ করো রসুল্লাহ সাল আলী আসাল্লাম আবারও বলছেন এই মর্মে অলা তাখতালিফু তোমরা পৃথক পৃথক হয়ে দাঁড়িও না ফাতাখতালিফা কুলুবুকুম তাহলে তোমাদের অন্তর পৃথক পৃথক হয়ে যাবে জামাতে সালাতাদের মাধ্যমে যেমন মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তেমনিভাবে কাতারে দাঁড়ানোর মাধ্যমে পরস্পরের অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয় এটা প্রমাণিত হচ্ছে কেন বলবেন তোমরা যদি পৃথক পৃথক হয়ে দাঁড়াও ফাতাখ তালেফু বুকুম তোমাদের অন্তরগুলো পৃথক পৃথক হয়ে যাবে এ কথা বললেন কেন সুতরাং ধনী হোক আর গরিব হোক যেই হোক উচ্চ পর্যায়ের হোক আর নিম্ন পর্যায়ের হোক সালাতে দাঁড়ানোর সময় পরস্পরে বরাবর হবে একে অপরের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না আল্লাহর সামনে আল্লাহর বান্দা সবাই এক হয়ে সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা পরস্পরের সাথে কাতার সুজা করে দাঁড়াও দাঁড়ানোর সময় একেবারে পরস্পরের সাথে মিলে দাঁড়াও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে ওই সত্তার কসম করে আমি বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে নিশ্চয় আমি শয়তানকে দেখি তোমাদের কাতারের ফাঁকে ঢুকে পড়ে সে উভয়ের মাঝে ফাঁক থাকলে শয়তান সেখানে ঢুকে পড়ে আল্লাহ রসুল বলছিলেন যেন সে ভেড়ার কালো বাচ্চা আমি দেখতে পাই সুতরাং এখানে কোনো সন্দেহ রাখা যাবে না এখানে জোর দিয়ে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলতে চেয়েছেন কাতারের মাঝে যেন ফাঁক না থাকে পরস্পরের মাঝে কখনোই না শয়তান যে ঢুকে পড়ে আমরা সেটা রাসুলের মুখ থেকে বুঝতে পাচ্ছে স্পষ্টভাবে আল্লাহ রাসুল আরও বলছেন লাতাজারু ফুরুজাতিল্লি শয়তান দেখো তোমরা কাতার পরস্পরে মিলিয়ে দাঁড়াও শয়তানের জন্য তোমরা ফাঁক ছেড়ে দিও না তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই যখন মুক্তাদি দাঁড়াবেন পরস্পরের সাথে সুন্দর মহব্বতের সাথে কাদের সাথে কাঁধ টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াবে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম নির্দেশ দিচ্ছেন আকিমু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতার সুন্দরভাবে পরস্পরে দাঁড়িয়ে যাও সাহাবি বলছেন ইউল জিকু মান কাবাহু বি মান কেবে সহেবিহি ও কদামাহু বি কদমে সহেবি তখন আমরা আমাদের পরস্পরের লোকেরা কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে যেতেন কেন দাঁড়াতেন আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন তাবরানি আওসাতের পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিসে সহি সনদে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন মান সাদ্দা ফরজাতান ফি সফিন রফাহুল্লাহু দারাজাতান যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ালো সাদ্দা ফারজাতান যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়ালো রফাউল্লাহ দ্বারা যাতান আল্লাহ রব্বুল আলমিন তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন বান আল্লাহ বাইতান ফিল জান্না এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন সুহান আল্লাহ হামদিহি আমরা এই হাদিস থেকে বুঝতে পারি এ ব্যাপারে কোনো রকমের অলসতা আমরা করব না পিস বাংলার সকল দর্শক মণ্ডলী ভাই ও বোনকে বিনীত কণ্ঠে আমরা আহ্বান জানাবো কাতারের মাঝে দাঁড়ানোর সময় যেন কখনোই আমরা অলসতা না করি আমাদের মাঝে একটি কথা প্রচারিত আছে পরস্পরের সাথে দাঁড়ালে পায়ের সাথে পা স্পর্শ করলে নাকি সম্মানের মর্যাদার হানি হয় এখানে আমি বলতে চাই আল্লাহ রসুল বললেন সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে পরস্পরের সাথে দাঁড়ালে একটি মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে যারা এই সুন্নাতের উপর অটল থাকবে মেনে চলবে তাদের জন্য এই ফজিলতটা নিঃসন্দেহে রয়েছে এত বড় ফজিলত কেন আল্লাহ রাসুল বর্ণনা করলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিভাবে দাঁড়াবো আমি একটু শব্দের বিশ্লেষণ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন সুরা আসফ একটা কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এই মর্মে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল করেছেন চার নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এখানে কিভাবে কাতারে দাঁড়াতে হবে একটা নির্দেশনা আমরা পাই নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে কাতার বন্দি হয়ে কাতারটা কেমন বুনিয়ানু মরসুস যেন সীসা ঢালা প্রাচীরের নেই সীসা ঢালা প্রাচীর কাকে বলে একজন ব্যক্তি আর ব্যক্তির সাথে দাঁড়াবে সালাতের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো রুসন শব্দের অর্থই তাই একটি ইঁটকে আর একটি ইঁটের উপরে রাখা যেন একেবারে সীসা ঢালা একটি প্রাচীর তৈরি করার মতন হয় এইভাবে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর তাৎপর্য আমরা পাই যে পরস্পরের মাঝে যেন সুন্দর মহব্বত সৃষ্টি হয় কিন্তু আসলে আমরা এই মহব্বত থেকে অনেক দূরে সরে গেছি সম্মানিত দর্শক মণ্ডলী রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই হাদিসকে গ্রহণ করার স্বার্থে এই হাদিসের উপরে আমুল করার জন্য আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো হাদিসে মহাদ্দেশগণ কাতারে কিভাবে দাঁড়াতে হবে তার একটা অধ্যায় রচনা করেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা কাতারে দাঁড়ানোর ব্যাপারে কোনো রকমের সতর্কতা অবলম্বন করিনি আজকে পুরো দুনিয়ার এই অবস্থা হয়েছে যার কারণে আমরা বলতে পারি পরস্পর মুসলিম ভাইদের মধ্যে কেন এই মত পার্থক্য কেন এই হিংসা কেন এই বিদ্বেষ আমরা সালাতের ক্ষেত্রে যদি পরস্পর পরস্পরের সাথে সুন্দরভাবে কাতার সোজা করে মিলিয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ আমাদের অন্তরকে পরস্পরের অন্তরের সাথে বন্ধন সৃষ্টি করে দিবেন কখনো আমাদের মধ্যে কোনো মতপার্থক্য বা বিচ্ছিন্নতা সৃষ্টি হবে না আল্লাহর হস্তে আমরা এই হাদিসগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সামনের দর্শক মণ্ডলী কাতারে আমি দাঁড়িয়ে গেলাম এরপরে আমার এখন কাজ হলো ইমাম এবং মুক্তাদি উভয় সালাত দায়ী করছি এখানে একামত দিতে হবে যে সালাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব ফজর হোক জহর হোক আসর মাগরেব এশা যে কোনো সালাতের জন্য আমরা দাঁড়িয়ে গেলে একামত দিতে হবে একামতের শব্দগুলো একবার করে হওয়া উত্তম অধিকাংশ হাদিসি আল ইকামাতু ফোরাদা একবার করে দেওয়ার আসছে আর এটাই বিলাল লহকে নির্দেশ দেওয়া হয়েছিল যা সহি বুখারি মুসলিমে সহ অন্যান্য অনেক হাদিসে বর্ণিত হয়েছে আমি যখন দাঁড়িয়ে যাব সালাতে তখন আমার দৃষ্টি থাকবে সেজদা বা সেজদার এরিয়ার মাঝখানে আমি যখন রুকুতে যাব তখনও আমার দৃষ্টি থাকবে একটা এরিয়া আছে সেজদার যেখানে আমি সেজদা করি তার এরিয়ার মাঝে আমাকে সেজদাটা নজরটা রাখতে হবে এটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা দেয়া বিধান আমি যেন উপরের দিকে সাইডে কখনো না তাকাই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু সময় বিরতি নিচ্ছি বিরতি পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আমরা আবারও ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেগফার শুধু পিএস টিভি বাংলায় দেখুন তওবা ও ইস্তেগফার প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা আমরা আলোচনা করছিলাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে একটি সুরা নাজিল করেছেন তো সফ কাতারবন্দি এখানে কিভাবে কাতারে দাঁড়াতে হবে একটা নির্দেশনা আমরা পাই নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে কাতারবন্দি হয়ে কাতারটা কেমন বুনিয়ানু মরসুস যেন ঢালা প্রাচীরের নেয় সীসা ঢালা প্রাচীর কাকে বলে একজন ব্যক্তি আর ব্যক্তির সাথে দাঁড়াবে সালাতের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো রুসন শব্দের অর্থই তাই একটি ইঁটকে আর একটি ইঁটের উপরে রাখা যেন একেবারে সীসা ঢালা একটি প্রাচীর তৈরি করার মতন হয় এইভাবে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর তাৎপর্য আমরা পাই যে পরস্পরের মাঝে যেন সুন্দর মহব্বত সৃষ্টি হয় কিন্তু আসলে আমরা এই মহব্বত থেকে অনেক দূরে সরে গেছি সম্মানিত দর্শক মণ্ডলী রসুল্লাহ সাল আলী ওসাল্লামের এই হাদিসকে গ্রহণ করার স্বার্থে এই হাদিসের উপরে আমুল করার জন্য আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা চালাব হাদিসে মহাদ্দেশগণ কাতারে কিভাবে দাঁড়াতে হবে তার একটা অধ্যায় রচনা করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা কাতারে দাঁড়ানোর ব্যাপারে কোনো রকমের সতর্কতা অবলম্বন করিনি আজকে পুরো দুনিয়ার এই অবস্থা হয়েছে যার কারণে আমরা বলতে পারি পরস্পর মুসলিম ভাইদের মধ্যে কেন এই মত পার্থক্য কেন এই হিংসা কেন এই বিদ্বেষ আমরা সালাতের ক্ষেত্রে যদি পরস্পর পরস্পরের সাথে সুন্দরভাবে কাতার সোজা করে মিলিয়ে দাঁড়াই তাহলে আল্লাহ আমাদের অন্তরকে পরস্পরের অন্তরের সাথে বন্ধন সৃষ্টি করে দিবেন কখনো আমাদের মধ্যে কোনো মতপার্থক্য বা বিচ্ছিন্নতা সৃষ্টি হবে না আল্লাহর হস্তে আমরা এই হাদিসগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সামনের দর্শক মণ্ডলী কাতারে আমি দাঁড়িয়ে গেলাম এরপরে আমার এখন কাজ হলো ইমাম এবং মুক্তাদি উভয় সালাত দায়ী করছি এখানে একামত দিতে হবে যে সালাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব ফজর হোক জহর হোক আসর মাগরেব এশা যে কোনো সালাতের জন্য আমরা দাঁড়িয়ে গেলে একামত দিতে হবে একামতের শব্দগুলো একবার করে হওয়া উত্তম অধিকাংশ হাদিসি আল একামতু ফোরাদা একবার করে দেওয়ার আসছে আর এটাই বিলাল রাজিয়াল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছিল যা সহি বুখারি মুসলিমে সহ অন্য অন্য অনেক হাদিসে বর্ণিত হয়েছে আমি যখন দাঁড়িয়ে যাব সালাতে তখন আমার দৃষ্টি থাকবে সেজদা বা সেজদার এরিয়ার মাঝখানে আমি যখন রুকুতে যাব তখনও আমার দৃষ্টি থাকবে একটা এরিয়া আছে সেজদার যেখানে আমি সেজদা করি তার এরিয়ার মাঝে আমাকে সেজদাটা নজরটা রাখতে হবে এটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা দেয়া বিধান আমি যেন উপরের দিকে সাইডে কখনো না তাকাই শ্রীগালের মতো অলুক ভুলুক করে তাকানোটা ঠিক নয় যখনই কোনো বান্দা সালাতে দাঁড়ানোর পরে তার চোখ উপরের দিকে তুলে নেয় তখন আল্লাহ রব্বুল আলমিন তার দৃষ্টি তার থেকে তুলে নেন আর আল্লাহ তার সালাতের দিকে লক্ষ্য রাখেন না সুতরাং সালাতে দাঁড়িয়ে আমার দৃষ্টিকে ঠিক রাখবো যেন ডাইনে হোক বামে হোক সামনে হোক যেন না দেখি ঠিক আমি সেজদার স্থানে নজর রাখার দৃষ্টি রাখার চেষ্টা করব। এখানে আরেকটি বিষয় বলে রাখার দরকার ইমাম এবং মুক্তাদি উভয়ে যখন সালাত আদায় করব। তখন ইমাম আল্লাহ আকবর বলে আগে দুহাত উঁচু করবেন প্রত্যেকটি কাজই মুক্তাদিগণ ইমামের পরে পরে করবেন তার আগে আমরা হাত বাঁধার আগে আমরা চায়নামাজে দাঁড়ানোর দোয়া বা নিয়াতের নামে কোনো দোয়া পড়ব না কারণ এই মর্মে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে কেরামের পক্ষ থেকে কোনো দোয়া বর্ণিত হয়নি হাদিসে পাওয়া যায় না আল্লাহ আকবর বলে আমি হাত তুলব হয় কাঁধ বরাবর অথবা কান বরাবর আল্লাহ আকবর বলে আমি কাঁধ বা কান পর্যন্ত হাত তুলব তোলার পরে আমি হাত পরস্পরে এখানে কখনো কবজির উপরে কবজি রেখে অথবা এইভাবে রেখে আমি দাঁড়িয়ে যাব। বুকের উপরে হাত বাঁধতে হবে রসুল্লাহ সাল আলাইসাল্লাম এইভাবেই সালাত আদায় করেছেন ঠিক মুক্তাদেও সালাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবে মেয়ে হোক আর পুরুষ হোক নারী পুরুষ সকলেই একই পদ্ধতিতে সালাত আদায় করবে সহিবুখারি প্রথম খণ্ডের একশো চার পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে আলিহাসাল্লামের আইয়া যা রজুলু ইয়াদাহ আলা জিরাহিল ইসরা যুগে মানুষকে নির্দেশ দেওয়া হতো যেন সে সালাতের মধ্যে ডান হাত বাম হাতের জিরার উপর রাখে জিরা বলতে ডিকশনারিতে বোঝায় এই কনুই থেকে নিয়ে মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্ত একে বলা হয় জিরা সহিবুখারিতে এই হাদিস বর্ণিত হয়েছে সালাতের মধ্যে সাহাবাই কেরাম এইভাবে হাত বাঁধতেন আবু হাজম বলেন রাবি ইয়ানমি এলা নাবি সাল আলিহি ওসাল্লাম সাহাবি হাদিসটি বর্ণনা করার সময় এই নির্দিষ্টটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে দেওয়া হতো বলে বর্ণনা করেছেন অর্থাৎ আল্লাহ রাসুল নির্দেশ দান করতেন সালাতের মধ্যে ডান হাত বাম হাতের জিরার উপরে রেখে সালাতের মধ্যে দাঁড়াতে নির্দেশ দান করতেন আমরা আরও হাদিস পাই রসুল্লাহ সাল আলী সাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন মুসনদে আহমদের রয়েছে আল রাসুল ডান হাত বাম হাতের ফাওকাল মাফসেলে রেখে আলা সদ্রিহি তার বুকের উপরে রাখতেন ডান হাত উপরে রেখে তিনি এই মিফসল কবজির উপরে রেখে বুকের উপরে রাখতেন সহি ইবনে মতে হাদিস বর্ণিত হয়েছে ওয়াইল ইবনে হজর বলেন রয়ত রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম ইয়াদগু ইয়াদাল ইয়মনা আলা ইসরা আলা সদরিহি ফিস সালাতের মধ্যে আল্লাহ রাসুল ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখতেন সালাতের মধ্যে সাহাবাকেরাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সহ সকলেই সালাতের মধ্যে হাত বাঁধতেন বুকের উপরে আমরা এখান থেকে বুঝতে পারলাম তাকবিরে তাহারিমা বাদব আল্লাহ আকবর বলে এবং বুকের উপরে হাত বেঁধে সালাতের জন্য দাঁড়িয়ে যাব উল্লেখ্য যে এখানে একটা বিষয় উল্লেখ করার দরকার নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে কয়েকটি হাদিস রয়েছে তবে হাদিসগুলো মহাদ্দিসগণের নিকটে জয়ীব বলে স্বীকৃত স্বয়ন আবুদাউদ রহিমাহুল্লাহ তিনি বেশ তিন থেকে চারটি হাদিস নিয়ে আসছেন নিয়ে এসে বলেছেন প্রথমটাকে জয়ীব বলেছেন কখনো বলেছেন লাইসা বিল কবি নির্ভরযোগ্য নয় এইভাবে বর্ণনা করেছেন যতগুলো হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে কোনোটাই দলিলযোগ্য নয় আমরা চেষ্টা করব সহি হাদিসের বর্ণনাকে মেনে নেওয়া এবং সকলে পরস্পরে ভাই ভাই হয়ে সালাতের আহকামগুলো শুদ্ধভাবে গ্রহণ করব।